এই জগতে কোনো কাঠ পাথরের মিস্ত্রি হওয়ার জন্য আসি নাই কোনো কালোয়াত হওয়ার জন্য আসি নাই নানা রকম বাহাদুরি দেখাবার জন্য এই জগতে আমরা আসি নাই এই জগতে জন্মগ্রহণ করার পর একমাত্র জীবের স্বরূপে ধর্ম হরিভজন এই কথাটা উপলব্ধি করতে পারলেই এ মানুষ জীবনের সার্থকতা দেখা দেবে কেবল হরিকীর্তন হরিকথার দ্বারা আমরা অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারব এই সম্বন্ধে আমরা সায়ংকালে অধিবেশনে আলোচনা করব শিল সরস্বতী ঠাকুর যে কথা বলেছেন শিল পরীক্ষিত মহারাজ নিজের জীবনে আচরণ করে যা দেখালেন বাস্তবিক পক্ষে সবই সত্য কথা পরম সত্য কথা কাল আলোচনা প্রসঙ্গে জানানো হয়েছিল শিল পরীক্ষিত মহারাজ ভগবত ইচ্ছায় যোগমায়ার দ্বারা অভিভূত হয়ে কিছু একটা এমন কর্ম করে ফেলেছিলেন যেটা তিনি কোনোদিনই স্বপ্নেও ভাবতে পারেন নাই তার ফলেতে শ্রমিক মুনির ছোট্ট ছেলে সিরিঙ্গি ঋষি তার দ্বারা সপ্তম দিনেতে সাত দিনের মধ্যে তাকে তক্ষক দংশনে শেষ করবে এ ধরনের একটা অভিশাপ শুনতে পেয়ে তিনি নিজের জীবনে যত ব্যস্ততা আছে আমাদের অনেক কাজ আছে আমাদের অনেক কাজ আছে শিল সরস্বতী ঠাকুর বলছেন এটাকেই বলে মায়া আমাদের অনেক কাজ আছে হরিভজনের সময় নাই এটা কি বলে মায়া এর চেয়ে বড় মায়া আর কিছু হতে পারে না শিল পরীক্ষিত মহারাজের মতো সপ্তদ্বীপের অধিপতি যার ব্যস্ততার কথা যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি হন তিনি অনুভব করতে পারবেন তিনি তার সমস্ত জীবনের ব্যস্ততাকে ঘুচিয়ে দিয়ে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে তিনি চলে এলেন শুক্তাল ক্ষেত্রে গঙ্গার কিনারে সেখানে এসে উত্তরমুখী হয়ে বসে পড়লেন পয়ভবেশনে নিজের মঙ্গলের অনুসন্ধান জীবের করা উচিত যার জন্যই বেদান্ত সূত্রে বারবার বলা হয়েছে বিভিন্ন শাস্ত্রে বেদান্ত সূত্রে তো বলা হয়েছে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে এবং অন্যান্য স্থানে ভাগবতে বলছেন জীবস্ব আত্মজিজ্ঞাসা বেদান্ত সূত্র বলছেন জীবস্ব আত্মজিজ্ঞাসা জীবস্ব আত্মজিজ্ঞাসা ভাগবতী মহাপুরাণ বলছেন বেদান্তও বলছেন অথত ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত সূত্র বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ভাগবতী মহাপ্রাণ বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা চৈতন্য চরিতামৃত সেইটাকেই একটু সরলভাবে বাংলায় বলছেন কে আমি কেনে মরে যারে তাপত্যয় ইহা নাহি জানি কইছে মোর হিত হয় এরকম ধরনের চেতনা জীবাত্মার ভেতরে জাগরুক না হওয়া পর্যন্ত তাদের উদ্ধারের রাস্তা খোলে না গীতাতেও ভগবান বলছেন যে নিজেকে কখনো অজ্ঞানের মধ্যে এরকমভাবে ফেলে রাখবে না উদ্ধারে আত্মনা আত্মনম ন নই বা অবসাদয়ত নিজেকে অবসাদগ্রস্ত করে রজতম গুণেতে শতগুণতে বা রজতম গুণেতে নিজেকে ডুবিয়ে দিয়ে খুব সুখ অনুভব করছো তোমরা তোমরা মনে করছো আমরা খুব সুখী কিন্তু একটু বিবেচনা করে দেখলে বুঝতে পারবে যে এগুলো কোনোটাই নিত্য বিষয় নয় অনিত্য সুখেতে জীবনটাকে বরবাদ করছ অপূর্ব অপূর্ব সব মহাজনগণের কীর্তন আছে নরতম ঠাকুর ছিল ভক্তিবিনোদ ঠাকুর এ ঘর সংসারে পরিয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গ করি হরিভজে যদি তবে হয় অন্তক্লেশ এ ঘোর সংসারে পরিয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তক্লে তবে হয় অন্তক্লে সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় ক্লেশ ক্লেশের নিবৃত্তি হওয়া সম্ভাবনা সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জেনিতে আর কোনো বস্তু নাই শিল পরীক্ষিত মহারাজ নিজের জীবনে এইটাকেই প্রমাণ করে দেখালেন যদিও শিল পরীক্ষিত মহারাজকে মহাভাগবত বলা হয়েছে সব জায়গায় তথাপি আপনাদের মনে প্রশ্ন আসবে তাকে মহাভাগবত বলা হয়েছে অথচ তার এরকম একটা অবস্থা হলো কেন এর উত্তর আমি আগেই বলেছি ভগবান তার নিজজনগণকে নিজজনগণকে দিয়ে জগতের কাছে শিক্ষা স্থাপন করেন অর্জুনকে দিয়ে প্রহ্লাদ মহারাজকে দিয়ে ধ্রুব মহারাজকে দিয়ে যুধিষ্ঠির মহারাজকে দিয়ে পরীক্ষিত মহারাজকে দিয়ে সমস্ত জগতে সমস্ত জগতে একটা একটা পারমানেন্ট শিক্ষার ব্যবস্থা রেখে যান যাতে ভবিষ্যৎ কালে সমস্ত মানুষ এই সব কথাগুলো তারা যেন শ্রবণ করতে পারে এবং এই সব শ্রবণ কীর্তন করে তারা যেন নিত্য জগতে যাওয়ার ব্যবস্থা অনায়াসে করে নিতে পারে এই কারণে এই ধরনের একটা ব্যবস্থা করেন কেন পঞ্চপাণ্ডব এত কষ্টেতে পড়েন কেন পরীক্ষিত মহারাজ অভিশাপ পেলেন কেন প্রহ্লাদ মহারাজকে এত কষ্ট পেতে হবে কি কারণে এর উত্তর এইটাই ভগবান নিজজনকে দিয়ে জগতে প্রমাণ স্থাপন করবার জন্য এরকম ধরনের একটা ব্যবস্থা সৃষ্টি করে জগৎবাসীর কাছে সুন্দর একটা শিক্ষা প্রণালী স্থাপন করে যান পরীক্ষিত মহারাজ আজকে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন যদিও সংসারে থাকাকালীন অবস্থায় আপনাদের মনে হয়েছে তিনি সংসারে রয়েছেন রাজ্য পালন করেছেন কিন্তু তার সম্বন্ধে বলা হয়েছে তিনি মহাভাগবত এই রাজ্য পালন রাজ্য সুখ তার কোনোটাই স্পর্শ করে নাই এই জন্য রাজর্ষি বলা হয় তাদের যেমন জনক মহারাজ আদি এদেরকে রাজর্ষি বলা হয় একই ধারে তারা যেমন রাজা তাদেরকে রাজা বলা হয় আবার সঙ্গে সঙ্গে তারা ঋষি কি করে সম্ভব একাধারে তারা রাজা একাধারে তারা ঋষি এগুলো যতক্ষণ আপনাদের জীবনে প্র্যাকটিক্যালি না আসবে আমার কথাগুলো আপনাদের ডাইরেক্ট রিয়ালাইজেশনের বিষয় হবে না আবার হতেও পারে যার নির্মল চিত্ত হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে তাদের অনুভবের বিষয় হলেও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না ভজন করতে করতে এই কথাগুলোকে স্মরণ করতে করতে শ্রবণ কীর্তন করতে করতে কোনো না কোনো সময় শীঘ্রই আসবে যেই জন্য ভাগবতী মহাপুরাণ অ্যাসিওরেন্স দিয়েছেন আশ্বাস দিয়েছেন নাতি দীর্ঘেন নাতি দীর্ঘে কালে কালেন ভগবান বিশতে হিদি বেশি দিন সময় লাগবে না এরকম ধরনের তীব্র কথা শুনতে শুনতে অতি অল্প সময়ের মধ্যে ভগবান শ্যামসুন্দর আপনাদের হৃদয়তে হৃদয়ের সিংহাসনে বসে পড়বেন তখন জগতেরই এই রক্তমাংসের সৌন্দর্য ঘৃণ্য বস্তুগুলো আর ভালো লাগবে না কেউ যখন বাস্তব অমৃত আস্বাদন করেন সে কোনোদিনই আর বিষ পান করার জন্য দৌড়ান না জাগতিক উদাহরণে আপনারা জানেন যে মৌমাছি কখনোই মধু ছাড়া কোনো কিছু পান করেন না আবার গুয়ে মাছি আছেন বিষ্ঠাতে রমণ করেন সে কোনোদিনই আবার মধুতে যায় না সে সবসময় ওই তার কাজই হলো বিষ্ঠাতে বসবে আর মধু মৌমাছির ধর্ম হলো চিরকাল মধুপানি করবে সেই জন্য পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা হয়েছিল সারঙ্গ ইব সারভুক এই পরীক্ষিত মহারাজ মৌমাছির মতো সারঙ্গ মানে মধুপানকারী মৌমাছির মতো তিনি সারভুক কোনো কখনো যদি যেমন হংস যারা আছেন যারা রাজহংস জল থেকে দুধকে আলাদা করে নিতে পারেন সেরকম ইনি হচ্ছেন মহাভাগবত তার পক্ষে সম্ভব সারঙ্গ ইব সারভোগ তিনি সার বস্তুকে গ্রহণ করতে পারেন আপনাদের সমাজে সঙ্গ বলে একটা কথা আছে যে সঙ্গ আপনারা কখনই স্বপ্নেও বাদ দিতে পারেন না কেন মানুষের সিদ্ধি হয় না এ সম্বন্ধে আমি ভক্ত সমাজে অনেক আলোচনা করলেও অনেকে অনুভব করতে পারেন না বিভিন্ন স্থানে আজকে সায়ংকালীন অধিবেশনে এই কথা আমি উত্থাপন করব কেন পরীক্ষিত মহারাজের সঙ্গে সঙ্গে সিদ্ধি হয়ে গেল কেন আপনার এত হরিনাম করে এত জপ ধ্যান করে কিচ্ছু হচ্ছে না কি কারণ কারণ মানুষের অসৎসঙ্গ বলে যে জিনিসটা আছে জানতে বা অজান্তে সে কোনো মতেই সেটাকে ত্যাগ করতে পারছেন না বাস্তবিক শুদ্ধভাবে সৎসঙ্গ করার যে টেকনিক যে গোপন পদ্ধতি সেটাকেও তারা উপলব্ধি করতে পারছে না তারা এইগুলোকে উপলব্ধি করতে পারছে না বলে বাস্তবিক একদম বিশুদ্ধ সাধুসঙ্গ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না বাস্তবিক পক্ষে আপনাদের মধ্যে কাউর যেন এটা সন্দেহের বিষয় না হয় যে কথাটা আমি বেশ কিছুদিন আগে কথা প্রসঙ্গে বলেছিলাম লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক হয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এ কথাটা যেন আপনাদের মনে মনে না হয় গল্প কথা তার উদাহরণ আমি জৈব ধর্ম থেকে বৈষ্ণব দাস বলে একজন আছেন তিনি বারাণসী থেকে এসছিলেন এসব কথা আমি বলেছি যারা শোনেননি সেগুলো তোলা রয়েছে অনর্গল ঘরেতে ভালো না লাগলেও আমি জানি এগুলো কড়া কথা আপনাদের কষ্ট লাগবে কিন্তু আমি চলে গেলেও এই কথাগুলো অনর্গল আপনারা শ্রবণ করবেন এবং আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ কৃপালাভ করবেন গুরু বৈষ্ণব ভগবানের এই কথাগুলি আপনারা আপনাদের জীবনে গ্রহণ করে সঙ্গে সঙ্গে সেই কথাগুলো আপনারা আবার অপরকে বলবেন এইভাবে মাল্টিপল ওয়েতে আমরা চাইছি মাল্টিপল ওয়েতে এই কথা সমস্ত জগতে ছড়িয়ে যান আমি জানি সাধু চিরকালই থাকবেন সাধুর সঙ্গে সাধু বেশদারি অত্যাচারী ব্যক্তিও থাকবেন এগুলো চিরকাল থাকবে এগুলো নেই সংসার কিন্তু আপনারা যদি সিনসিয়ার হন তাহলে আমরা আজ না হলেও কালকে দেখিয়ে দেব যে মাল্টিপল ওয়েতে এই ভক্তি শুদ্ধ ভক্তি চারি জগতে ছড়িয়ে পড়তে বেশি দিন লাগবে না মাল্টিপল ওয়ে মানে যেমন এখন দুই আছে দুইটাকে ডবল করলে চার হয় চারটাকে ডবল করলে কি হয় আট হয় আটটাকে ডবল করলে কি হয় ষোলো হয় এইভাবে চেন ওয়াইজ সরিয়ে যাবে আরও ভালো করে যদি আরও বলতে চায় আরও ফাইন অ্যাকিউরেটভাবে তাহলে যেভাবে অ্যাটমিক রিয়াকশন হয় সেটা বললে আরও ভালো হয় প্যারেন্ট এলিমেন্ট এরম তাকে ধাক্কা মারা হচ্ছে সেরকম আর ডটার এলিমেন্ট এরম বেরিয়ে যাচ্ছে গিয়ে কি হচ্ছে সেখান থেকে অজস্র যখন অ্যাটমিক প্ল্যান্টের যে রিয়াকশন হয় সেগুলো এই চেতনা জাগরণ গোমাতার বইতে এগুলো সব পরিষ্কার দেয়া রয়েছে হিন্দি ইংরাজিতেও হচ্ছে শিগগিরই ওটাকে কেউ যদি জীবনে পড়েন মৃত্যু পর্যন্ত এই গ্রন্থটাকে ভুলতে পারবেন না এ কথাটা আমি আসছি আমি জানি না এরা এনেছি কিনা এরা নিজের খুশি মতো এটা করেছে আমি জানি না তবে গোমাতার গ্রন্থ যে চেতনা জাগরণ এটা বিশেষ করে মুসলিম ভাইদের পড়া উচিত খ্রিস্টান মুসলিম ভাইদের ওখানে রাগের কিছু নেই অনেক তত্ত্ব বিশ্লেষণ করা আছে বিজ্ঞানভিত্তিকভাবে শব্দব্রহ্ম কি লেটেস্ট সাইন্টিফিক রিসার্চ সেগুলো সমস্ত লেটেস্ট বৈজ্ঞানিকের আবিষ্কার সবগুলো দেয়া হয়েছে তার সঙ্গে আমাদের শব্দব্রহ্মের সম্বন্ধ কি কি করে জগৎ সৃষ্টি হয়েছে সব কথা ওখানে মোটামুটি অ্যানালিটিক্যালি বলা হয়েছে আমরা দেখছি যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্তে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় এ কথাটা ধ্রুব সত্য কথা যার জীবনে বাস্তবিক সাধুসঙ্গ হয়েছে যার চরিত্র অত্যন্ত খারাপ ছিল স্বভাব অত্যন্ত খারাপ ছিল আমরা চোখের সামনে দেখেছি আমাকে সে কোনোদিনই দেখেনি কোনোদিনই আমাকে দেখেনি খালি কথাটা কোনো কোনো সময় কোনো চিপ থেকে বা কোনো জায়গায় শুনে নিয়েছি নেওয়ার সঙ্গে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে আবার কেউ আমাকে ছোটোবেলায় দেখেছে সে যখন পাঁচ ছ বছর বয়স তারপরে আর এত বছরে দেখেনি কুড়ি বছর পঁচিশ তার এখন অনেক বছর সে বেপথে চলে যাচ্ছে তার মা দুঃখ করেন হঠাৎ কোনোভাবে কানে চলে গেছে তার মা এসে বৈষ্ণব তারা ফ্যামিলি বৈষ্ণব পুরীতে থাকেন তার মা অবাক হয়ে এসে বলছেন মা আমার আমার ছেলেটা মহারাজ পুরো বিপথে যাচ্ছিল এখন একদম সম্পূর্ণ ফিরে এসছে আপনার সঙ্গে দেখা করতে চায় এগুলো ভগবানের কৃপা আমার তো এর মধ্যে কোনো বাহাদুরে নাই মহাজনগণের যা সম্পত্তি সেটা আমি বলতে বসেছি আমার নিজস্ব বলে কোনো কিছু নাই এর মধ্যে যার জন্য হরিকথা কীর্তনই জগতে সম্পূর্ণ পরিস্থিতিকে ফেরাতে পারবে এটা সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে আমি বলছি স্বাস্থ্যের প্রমাণ সঙ্গে এখানে পরীক্ষিত মহারাজের জীবন আপনারা দেখুন তিনি সমস্ত ছেড়ে দিয়ে কিভাবে সাধু সঙ্গ করবার জন্য এই শুক্তাল ক্ষেত্রে গঙ্গার তীরে এসে তিনি পয়প্রবেশনে বসেছেন উত্তর মুখ করে গঙ্গার অপূর্ব ধারা চলছে পাহাড়ের টিলা অপূর্ব উপরে অনেক উঁচু সেই স্থান থেকে উত্তরমুখী করে বসে রয়েছেন সঙ্গে সঙ্গে ভগবত ইচ্ছায় সমস্ত ঋষিগণ সেখানে উপস্থিত হয়েছেন এই কথা আমি কালকে কীর্তন করে আপনাদেরকে জানিয়েছিলাম সবচেয়ে সৌভাগ্যের বিষয় খুব আজকে আমাদের হলো যে ছিল পরীক্ষিত মহারাজের সম্মুখে পরমাংস কুল চূড়মণি সেই সুখদেব গোস্বামী আজ এখানে উপস্থিত হয়েছেন যাকে কেউ স্বপ্নেও দর্শনের কথা ভাবতে পারে না যে সুখদেব গোস্বামী কাউর কাছে যান না কাউ সঙ্গে করেন না এমনকি পিতামাতা যে জন্ম দিয়েছেন পিতামাতাও কেউ ফিরে দেখেন নাই এতটাই নিরপেক্ষ এতটাই উচ্চ অবস্থা তার যে সুখদেব গোস্বামী তিনটে বাড়িতে কেবল ভিক্ষায় যাবেন তাও যদি পয় অর্থাৎ দুগ্ধ ভিক্ষা পান কেউ যদি দেখে ফেলে মুখে কোনো শব্দ করবেন না যদি হয়ে গেল তো হয়ে গেল ভিক্ষা নালে চললেন এভাবে এরকম এক ব্যক্তি যিনি জীবনে একটা শরীরের গ্রাস আচ্ছাদনের জন্য আপনারা আপনাদের জীবনকে কর্মময় করেছেন আপনারা গ্রাস আচ্ছাদন এবং বসবাস ইত্যাদি সুবিধে করার জন্য শারীরিক এবং মানসিক বিভিন্ন এন্টারটেইনমেন্টকে হাসিল করবার জন্য বিভিন্ন বাহাদুরি দেখাচ্ছেন কিন্তু আমি প্রমাণ করব দশম স্কন্ধে আলোচনার সময় যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের এই সভ্যতাটাকে হেসে উড়িয়ে দেবে এটাকে সভ্যতা বলা হয় বলা হয় না এটাকে পাশবিকতা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সরলভাবে সুন্দরভাবে যেভাবে জীবনযাপন করেছেন বৃন্দাবনের অন্তঃকরণে সমস্ত আমাদের জীবগণকে ঠিক সেই কোনো উদ্বেগ ছাড়া জীবনযাপন করতে বলেছেন প্রত্যেক জীবকে বলেছেন আমার কাছেই তোমরা চলে এসো বাস্তবিক তোমরা আনন্দের সন্ধান পাও নাই তাই তোমরা ওইদিকে দৌড়াচ্ছ পরীক্ষিত মহারাজের সম্মুখে আজকে সবচেয়ে বড় সৌভাগ্যের এই সৌভাগ্য কোটি কোটি জন্মে থেকেও স্বপ্নেও ভাবতে পারে না শিল সুখদেব গোস্বামীর মতো পরমহংস শ্রেষ্ঠ যিনি পরম নিরপেক্ষ আজ কেন জানি না ভগবানের ইচ্ছায় তিনি এখানে উদয় হয়েছেন যারা পরমহংস ব্যক্তিগণ তাদেরকে বাইরের কোনো অনুশাসনে বেঁধে ফেলতে হয় না যারা পরমহংস গুরু বৈষ্ণব তাদেরকে বাইরের জগতের কোনো অনুশাসনে বেঁধে ফেলবার দরকার হয় না তারা স্বাভাবিকভাবে ভগবানের প্রেমের দ্বারা নিয়ন্ত্রিত বোঝা গেল আমার ভাষাগুলো তারা স্বাভাবিক তারা স্বাভাবিকভাবেই ভগবানের প্রেমের দ্বারা তারা নিয়ন্ত্রিত তাদের হৃদয়তে যা যা ভাব উত্থাপিত হয় সেই অনুপাতে তারা ক্রিয়াকর্ম করে থাকেন তাদের প্রত্যেক ক্রিয়াকর্ম ওঠা বসা চলা চিন্তা করা দেখা সমস্ত ক্রিয়াকর্ম তাদের ভক্তির অঙ্গ তারা যে কোনো ক্রিয়াকর্মই করেন তারা ভগবানকে তারা ভগবানকে সম্পূর্ণরূপে সন্তুষ্টি বিধানের জন্যই করে থাকেন এই জন্য পরহংস গুরু বৈষ্ণবের ওপর কোনো কন্ট্রোল করতে হয় না এ কথা বলতে গিয়ে আমি দুদিন আগে চিৎকার করে বলছিলাম don't try to get control over গুরু গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণবের উপরে কর্তৃত্ব ফলাবার চেষ্টা করো না আগুন যেমন পুড়িয়ে মেরে দেয় তার চেয়েও ভয়ঙ্কর তোমাদের মৃত্যু হয়ে যাবে আগুন পোড়ালে পরে পরের জন্ম কিছু হতে পারে সাধুগুরু সময় তেজ তাদেরও যদি অপরাধ করে কেউ তার ফলে যে গতি হবে সেটা বলবার কথা নয় বিভৎস সেই জন্য আমরা দেখলাম সুখদেব গোস্বামী এসে গেছেন তাকে বাইরের জগতের ছেলেপেলেগুলো কেউই জানে না কোনো লোকই চেনে না এই আপনার কোথা থেকে এলো একটা ল্যাংটো বাবা কোথা থেকে এলো এখন সে চলছে তার অপূর্ব রূপের বর্ণনা দেয়া আছে তাতে আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে মহিমাতে বলা হয়েছিল নন্দনন্দন কৃষ্ণস্তু স্বয়ং সুখ স্বয়ং সুখ নন্দনন্দন কৃষ্ণই যে সুখদেব গোস্বামী এটা কোনো ভুল ভুল কথা নয় এটা স্বাস্থ্যের প্রমাণ শুধু তাই নয় যদি সুখদেব গোস্বামী এখানে স্বয়ং উপস্থিত হতেন আর যাদের দিব্য চোখ খুলেছে তারা দেখতে পাচ্ছেন সুখদেব গোস্বামী এসছেন কিনা একটা জায়গায় জম্বুর একেবারে এক্সট্রিম পয়েন্ট সেখানে একবার যেতে হয়েছিল নিয়ে গেছিলেন সেখানে গিয়ে একটা রামানন্দের মন্দিরে কিছু আলোচনা করে ফেরবার সময় সেখানে কয়েকজন অনুরোধ করলেন এখানে দেবী ভাগবত পাঠ হচ্ছে আপনি যদি একটু যান ভালো হয় খালি পায়ে ধুলে আস দিয়ে আসবেন আমি ভেতর আমার সঙ্গে অনেক অন্যান্য সন্ন্যাসী ওরা ছিলেন কিন্তু কেন জানি না আমাকেই লোকে দাবি করলেন হাজ আপনি যদি ওখানে গিয়ে একটু বসে পড়েছেন কেউ দেবী ভাগবত পাঠ করছেন আমি চিন্তা করলাম এখানে যদি নাকশিটকে চলে যায় তাহলে গৌরীয়গণের একটা কথাও যে এখানে আলোচনা হতো সেটা হবে না আমি জানি আমি ওখানে যে উপস্থিত হলাম কোনো কিছুর জন্য আমি যাইনি তাদের যেন হৃদয়টা ভেঙে না যায় তারা উৎসাহের সঙ্গে দেবী মায়ের কথা আলোচনা করছেন আমি সেই সিদ্ধান্তগুলো অনুমোদন করবার কোনো প্রশ্নই আসে না কেন আমি গেছি মুহূর্তের মধ্যে ওখানে গেলাম গিয়ে সঙ্গে সঙ্গে স্টেজে দাঁড়িয়ে একটাই শ্লোক উচ্চারণ করে ওটাকে ব্যাখ্যা করলাম সবাই আনন্দে বিগলিত হলো একটাই শ্লোক ভাগবতের দশম স্কন্ধ থেকে দেবীর ব্যাপারে কাত্তায়নি মহামায়ী মহাযোগী নদীশ্বরী নন্দগোপসুতম দেবী পৌতিং মে কুরুতে নমহা এর গৌরীয় ব্যাখ্যাটা করার সঙ্গে সবাই আনন্দে আটখানা হয়ে গেলেন যারা বসেছিল এতে আমার গৌরী মঠের একটা প্রচার হয়ে গেল ছোট্ট তারপর আমি যখন চলে আসছি যিনি ভাগবত পাঠ করতে দেবী ভাগবত আমাদের এই ভাগবত নয় দেবীর মহিমা তিনি ওখান থেকে চোখ বুঝে বলতে আরম্ভ করলেন আজ আমার মনে হচ্ছে এইখানে যেন সুখদেব গোস্বামী স্বয়ং আবির্ভাব হয়েছে এরকমভাবে মন্তব্য করলেন হতেও পারে সুখদেব পরভংশ কখন কি সময় কার জন্য কোথায় যান আমার মতো পশুর জন্য তিনি আবির্ভাব হতে পারেন বলা যায় না কিছুই বিচিত্র নয় কখন কোথায় কেন এইসব পরহংস বৈষ্ণবগণ যান তার উত্তর আপনাদেরকে দেয়া হবে না কেন আপনারা বুঝবেন না সেসব কথা এখানে আমরা দেখলাম তাকে বাচ্চাগণ পাথর মারছে তারা ধুলি দিচ্ছে গায়ে বলে একটা ল্যাংটো বাবা কিন্তু সুখদেব গোস্বামী যদি আবির্ভাব হন তাহলে আপনাদের এখানে কেউ এমন নেই যে বলবেন না ইনি কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণের মতো রূপ একই রূপ একই রকম খালি পিতাম্বর নেই নি কৃষ্ণের মতো কোকড়ানো চুল কণ্ঠে ত্রিবলী রেখা শঙ্খের মতো আর গতি হচ্ছে কৃষ্ণের মতো একবারে ললিত গতি অপূর্ব বিন্যাস তার চলা ফেরা তাকানো পদ্ম পলাশ লোচন তাকাবে যার দিকে সে আর তারা চোখ ফেরাতে পারবে না এই ভাগবতের এই যে বর্ণনা এটাকে অবশ্যই করা দরকার সুখদেব গোস্বামীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য সুখদেব গোস্বামী বর্ণনা প্রসঙ্গে হঠাৎ এখানে বলা হয়েছে পরীক্ষিত মহারাজ সেই সব কথা আমরা যেটা কি এখন বলছি সেটা তুমি সাক্ষাৎ দেখছেন যে হঠাৎ কোথা থেকে চলে এলেন সেটা বলতে গিয়ে বলছেন তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমাননপেক্ষক অলক্ষলিঙ্গ নিজলাবতুষ্ট বৃতশ্চ বালৈরবধূতবেশ ত্বম দাষ্টবর্ষ সুকুমার পাদ করুবহবাংসকপোলগাত্রম চার্বায়তায়ক্ষোন্ন সৎতুল্যকর্ণ শুভ্রাননম কম্ব সুজাত কণ্ঠম চারু আয়তাক্ষ উন্নসত্তুল্য কর্ণ শুভ্রাননম কম্বু সুজাত কণ্ঠম নিগূঢ়যোক্তম নিগূঢ়যোক্তম পৃথতুণ্ড বক্ষসম আবর্তনাভিম বলিগল্বদরঞ্চ দিগম্বরম বক্রবকীর্ণ বিকীর্ণ প্রলম্ব বাহুম সমরোত্তমাভম শ্যামম সদা পিব্বয় অঙ্গলক্ষা স্ত্রীণাম অনজ্ঞম রুচির স্মিতেন প্রত্যুত্থিতাস্তে মনয় শাসনেভ্য তস্তল্লক্ষণাজ্ঞপি গুরবর্চসম সমস্ত মুনি ঋষিরা উঠে দাঁড়িয়ে পড়লেন সম্ভ্রমের সঙ্গে কেন লোকে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে সাধুগুরু বৈষ্ণব তো বলেনি আমাকে দণ্ডবোধ করো আমি এলে দাঁড়িয়ে পড়ো কি জন্য করে এটা বললে ভেতর থেকেই একজন প্রেরণা দেন এরকম একজন মহাপুরুষ এসছেন শিক্ষিত এবার যে সমস্ত মনি ঋষিগণ এমনকি নিজের যে পিতা বলবেন আপনারা পারমাত্মিক জগতে পিতা পুত্র ঈশ্বর সম্বন্ধ কোনো স্বীকার করে না হয় না বেদব্যাস বসে রয়েছেন সেখানে ভরদ্রাজ বৈশিষ্ট্য পরাশর বাবা পরবাবা তার সে সুখদেব গোস্বামী ষোলো বছরের ছেলে তার বাবা পরবাবা সমস্ত এখানে বৈশিষ্ট্য সব বসে রয়েছেন সে কিন্তু সবাই একযোগে উঠে দাঁড়িয়ে পড়লেন হাজার বলে মহারাজ ধানাবার কি দরকার ছিল ষোলো বছরের কালকের একটা ছেলে এসছে বলে হ্যাঁ তোমাদের চোখে কালকের ছেলে কিন্তু তার সম্বন্ধে যে বর্ণনা রয়েছে শ্রীমদ ভাগবতী মহাপুরাণে এটা এত উচ্চ অবস্থা এটা সাধারণ লোকের অনুভবের বিষয় হয় না তার রূপের বর্ণনা দেয়া রয়েছে কোথা থেকে পর্যটন করতে করতে তত্র ভবৎ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমান অলকে গাম অটমান অনপেক্ষক কেউ ডেকে আনেনি তাকে হঠাৎ তিনি সেখানে উপস্থিত হয়েছেন অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট বীতশ্চ বালই রবধূত ভেষহ তাকে কেউ চিনতে পারে না ভিকিরির মতো চারাগ শরীরে ধুলো দিয়ে ধূসর কোনো পরিষ্কারের কোনো ইচ্ছা নাই যেন মনে হচ্ছে আগুন চাপা ছাই চাপা ছাই চাপা আগুন যেমন আগুনকে ছাই দিয়ে চেপে দিলে পরে বাইরে আগুন দেখা যায় না হাত দিলে বোঝা যায় সরারি আগুন সুখদেব গোস্বামী অনপেক্ষ রাস্তা দিয়ে চলছেন কোথায় যাচ্ছেন ভগবান যেখানে তাকে নিয়ে যাচ্ছেন ভগবান যেখানে তাকে নিয়ে সেখানে যাচ্ছেন তাই জন্য তিনি আজকে হস্তিনাপুর হয়ে সেখান থেকে সব অতিক্রম করে এত কিলোমিটার দূরে এত এত কিলোমিটার জুড়ে দূরে সেখানে আজকে সুক্তাল ক্ষেত্র সুক্তির্থে এসে উপস্থিত হয়েছেন সেখানে আসার সঙ্গে সঙ্গে বলছেন তার বয়সটা কি বলেছেন দাস দ্বা অষ্টবর্ষ দা অষ্ট মানে দ্বি দুই অষ্টবর্ষ মানে হচ্ছে টু মাল্টিপ্লাইড বাই এইট দুইকে আট আটকে দুই দিয়ে গুণ করলে ষোলো হয় মানে এই কথা বলার দরকার কি ছিল সোজাসুজি বলে দিয়ে ষোলো বছর বলে না এই জন্য বলা হয়েছে বর্ষ চতুর্সনের ক্ষেত্রে এরম ধরনের বয়সগুলো বাড়াচ্ছে অষ্টবর্ষ এখানে দা হ্যাঁ চার পাঁচ বছরে হ্যাঁ অষ্টবর্ষ না দশ বছরের হাফ হ্যাঁ দ্বিপঞ্চবর্ষ ইত্যাদি ধরনের এর বর্ণনা করার উদ্দেশ্য হল যে দেখতে ষোলো বছরের তার বয়স তো বটেই বলছে কিন্তু দেখলে আমি আট বছরের ছোট্ট এত সুন্দর সরলতা কল্পনা করা যায় না এখানে যেসব বর্ণনাগুলি আমি করে দিলাম সেগুলো আর বর্ণনা আমি সময় নেব না অপূর্ব দেখতে এখানকার যে হারটা মানুষের উঠে থাকে বিচ্ছিরি লাগে পুরুষের সৌন্দর্য হয় এখানের হার যদি উঠে না থাকে বক্ষ যদি পরিসর হয় এখানকার যে এখানকার যে জায়গা আছে এই স্থানটা বক্ষের সঙ্গে যে সংযোগস্থল এটা যদি গোল হয় সুন্দর যেটা কাঠামোর মতো এরকম তাহলে তাহলে সৌন্দর্য হয় না পুরুষের সৌন্দর্যের কিছু লক্ষণ আছে শাস্ত্রে তাহলে পুরুষকে দেখতে ভালো হয় সুঠাম দেহ সুখদেব গোস্বামীকে এত সুন্দর দেখতে এ কথা আমি বলছি শাস্ত্রের প্রমাণে যে মনে হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ আবির্ভাব হয়েছে খালি এইমাত্র পার্থক্য তিনি উলঙ্গ তার কোনো বেশ নাই আর কৃষ্ণের পীতাম্বর আছে প্রলম্ব বাহুম সমরত্তমাহ প্রলম্ব বাহু আজানুলম্বিত বাহু আর দিগম্বরম তার কোনো বসবাস তার কোনো আচ্ছাদন নাই শরীরকে লুকিয়ে রাখবার কোনো কিছু তার জীবনে গোপন বলে কিছু নাই যেসব ব্যক্তির জীবনে দেখবেন সাধকের জীবনে গোপন বলে কিছু নাই তারা নিশ্চিত জানবেন তারা সিদ্ধ অবস্থায় পৌঁছেছে বদ্ধ অবস্থায় গোপনীয় বস্তু ছাড়া কেউ বাঁচতে পারে না কোনো না কোনো কোনো কিছুকে তারা গোপন করবেই করবে কিন্তু সিদ্ধ মহাত্মার লক্ষণগুলো তার জীবনটা খোলা যেখানে খুশি আয় দেখ আমার জীবনটা দেখে শিক্ষা নে ইচ্ছা হলে এগিয়ে যা এই জন্য দিগম্বরম বক্র বিকীর্ণ কেশম কোকড়া কোকড়া চুলে এই ঘাটটা লটকা চুল কৃষ্ণের মতো চোখের সামনেও পড়েছে চুলগুলো কৃষ্ণের যেমন পরে এইভাবে আর শ্যাম বর্ণ সবচেয়ে বড় কথা ঘন শ্যাম কৃষ্ণকে অনেকে কালো কালো বলে কিন্তু বাস্তবিক কৃষ্ণের বর্ণ হল ঘন শ্যাম নবীন মেঘ যখন ঘনীভূত হয় অত্যন্ত গাঢ় সেই সময় যে কালারটা দাঁড়ায় সেটাকে কালো বললে পরে ভুল হয়ে যাবে ঠিক কালো নয় ওটা হচ্ছে ঘন শ্যাম মেঘ যখন ঘনীভূত হয় কচি মেঘ নবীন মেঘ ওটা একান্তভাবে ঘনীভূত হলে যে রংটা দাঁড়ায় এটা কোনো দার্শনিক যদি উচ্চ অবস্থায় ওঠেন সেটা দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে চিন্তা করেন যেমন মাধবেন্দ্র গুরিবা আকাশ থেকে মেঘ হলেই মূর্ছা গিয়ে পড়ে গেল কৃষ্ণ ওই যে মেঘ দেখলে পরে কৃষ্ণর শরীর মনে হয় কৃষ্ণ এসে রাধারানীর তাই তমাল বৃক্ষকে দিয়ে আসুন এই তো কৃষ্ণ সামনে বলে তমাল বৃক্ষটাকে জড়িয়ে বলল কৃষ্ণকে পেয়ে গেছি এরকম প্রেম এরকম ভালোবাসা জাগতিক এই প্রেম ভালোবাসা যেটা আপনাদের অভিজ্ঞতা তাতে আছে সেটাকে যদি এর সঙ্গে মেলাতে যান বিরাট পানিশমেন্ট পাবেন এত দুর্গন্ধ দূষিত চিজ বিষয়গুলো এই জগতে রয়েছে যার তুলনা কখনো অপ্রাকৃত জগতের সঙ্গে করতে যাওয়া মহা মূর্খতার পরিচয় কখনোই করতে নাই কেবল দার্শনিকগণ আমরা মহামূর্খ একেবারেই বুঝতে পারবো না কিছু না কিছু অভিজ্ঞতার একেবারে কাছাকাছি কোনো উদাহরণ না দিলে এরা কিছুই বুঝবেন কৃষ্ণের গায়ের রং মেঘের মতো বললে লজ্জা করার কথা কৃষ্ণের গায়ের রং মেঘের মতো আর কি করবে এছাড়া তো আর কোনো উদাহরণ তোমরা বুঝবে না কৃষ্ণ গায়ের রং কেমন সেটা যারা কৃষ্ণকে দেখেছেন তারাই ছাড়া আর অন্য কেউ জানতে পারেন এগুলো বর্ণনার বিষয় নয় তথাপি আমাদের বলতে হয় আর কোনো উপায় নাই সবচেয়ে বড় কথা হলো কৃষ্ণকে বলা হয় অপ্রাকৃত কামদেব যাকে দেখার পরে কোনো নারী জীবন স্থির থাকতে পারবে না ম্যাগনেটের মতো টানবে পুরুষগণকেও টানবে এত সৌন্দর্য তার সৌন্দর্যের পরাকাষ্ঠা এখানে সুখদেব গোস্বামীর সৌন্দর্যটা কেমন এটা কৃষ্ণের সৌন্দর্যের যে যে মহিমাগুলো দেখা যায় সেগুলোই বলেছে শ্যামম অর্থাৎ শ্যামবর্ণ অপূর্ব সুন্দর শ্যামম সদা পিব্বয়ু অঙ্গলক্ষা স্ত্রীণাম মনজ্ঞরুচিরস্মিতেন স্ত্রীণাম মনজ্ঞরুচিরস্মিতেন শ্যামম সদা বিব্যবয় অঙ্গলক্ষা তার অঙ্গের বিন্যাসটা দেখলেই পাগল হয়ে যাবে এক একটা চলা তার আঙ্গুলের বিন্যাস মুখের এক একটা বলছেন যত ও তো কোনো স্ত্রী পুরুষের পার্থক্যই বোঝে না জন্ম থেকে সুখদেব গোস্বামী কে স্ত্রী কে পুরুষ এটি জানেন সে রাস্তা দিয়ে চলছেন আরাম এই যে চলছেন আর যে সমস্ত স্ত্রীরা দেখছেন তাকিয়ে রয়েছেন অবাক আই ই আবার কোন সৌন্দর্য সৃষ্টি ছাড়া সৌন্দর্য আমাদের এই জগতের সৃষ্টির মধ্যে এই সৌন্দর্য তো আমরা দেখিনি চোখ ফেরাতে পারছেন না ওই জন্য এখানে লেখা রয়েছেন শ্যামম সদা পিব্বয়ঙ্গলাক্ষা স্ত্রীণাম মনজ্ঞম রুচিরস্মিতেন অপূর্ব রুচি এখন এইসব আলোচনা প্রচুর অমৃতময় আলোচনা করতে ইচ্ছা হয় কিন্তু সময় পারমিট করে না সেই জন্য আমি আসল কথাতে আবার ফিরে যাচ্ছি